বাগ বাগিচা ঝর্ণাধারা ফসল ও জমকালো প্রাসাদ তারা ছেড়ে গিয়েছে তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকত এই হয়েছে তাদের পরিণাম আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি অতঃপর না আসমান তাদের জন্য কেঁদেছে না জমিন এবং সামান্যতম অবকাশও তাদের দেয়া হয়নি ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين এভাবে আমি বন ইসরায়েলদের কঠিন অপমানজনক আজাব ফেরাউন থেকে নাজাদ দিয়েছিলাম সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক তাদের অবস্থা জেনে শুনে আমি দুনিয়ার অন্য সব জাতির উপর তাদের অগ্রাধিকার দিয়েছিলাম তাদেরকে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 সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাকবে না তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে আর আল্লাহ তার করুণায় তাদেরকে জাহান নাম থেকে রক্ষা করবেন এটাই বড় সফলতা হে নবী আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে এখন তুমিও অপেক্ষা করো এরাও অপেক্ষা করছে